السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا أما بعد প্রিয় দর্শক আপনাদের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা সোনালী শিশু অনুষ্ঠানে গত পর্ব ধরে আলোচনা শুরু করেছিলাম যে সোনালী শিশুদেরকে যদি সত্যিকারের সোনালী শিশুতে পরিণত করতে হয় যদি তাদেরকে দায়িত্বশীল নাগরিকে পরিণত করতে হয় যদি তাদেরকে ভালো মানুষে পরিণত করতে হয় যদি তাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা নিশ্চিত করতে হয় তাহলে প্রথমত তাদেরকে ঘরে অনুগত বানাতে হবে ঘরে সদাচরণ শীল বানাতে হবে ঘরে আনুগত্যশীল বানাতে হবে এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পিতা মাতার প্রতি তাদেরকে অনুগত বানাতে হবে এবং আমরা আজকে যে মূলনীতি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে আমরা অনেক সময় ফরজি কিফায়া বা এমন কোনো কাজ যেই কাজটি সেকেন্ডারি অব্লিগেটরি মানে এটি সমস্ত সামষ্টিকভাবে আমাদের উপর দায়িত্ব কিন্তু সেই রকম সামষ্টিক দায়িত্বপূর্ণ কোনো কাজকে পিতামাতার প্রতি অনুগত থাকা তাদের আনুগত্য করা তাদের সাথে সদাচরণ করার উপর বা তাদের কাছাকাছি থাকা তাদের প্রতি দায়িত্ব পালন করার চেয়ে আমরা প্রাধান্য দিয়ে থাকি না সেটি করা যাবে না বরং আমাদেরকে মনে রাখতে হবে যে পিতামাতাকে অনুগত করতে হবে পিতামাতার অনুগত থাকতে হবে তাদের প্রতি আনুগত্যশীল থাকা এটি আমাদের ফরজে কিফায়ামূলক কাজের উপর প্রাধান্য দিতে হবে এবং এই জন্যে ইমাম গাজাল গাজালি রাহিমাহুল্লাহ তিনি পিতামাতার প্রতি অনুগত থাকা সংক্রান্ত যত হাদিস রয়েছে এগুলোকে তিনি লম্বা আলোচনা করার পর তারপরে তিনি বললেন আলা আন্না আবু ওয়াইনি যে সকল ওলামায় অধিকাংশ ওলামায় ক্যারামের মতে যে সোবাহাত মানে সন্দেহপূর্ণ কাজের সময়ে সন্দেহের ক্ষেত্রে পিতা মাতার আনুগত্য করা এটি হচ্ছে বাধ্যতামূলক সন্দেহ মানে হচ্ছে যেমন ধরুন যে আপনার কাছে একটা কনফ্লিক্ট এসেছে একটি একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে যে পিতা মাতার এখন অনুগত থাকা তাদের কথা অনুসারে চলবেন আপনি কি তাদের কথা অনুসারে চলবেন নাকি আপনি আপনার সামনে যে দায়িত্বটি চলে এসেছে সেই দায়িত্ব পালন করবেন যেমন ধরুন এক্সাম্পল হিসেবে বলছি যে যুদ্ধের ময়দানে যেতে হবে জেহাদে যেতে হবে এমনকি আপনি জেহাদে যাবেন নাকি আপনার মা জীবিত রয়েছে তিনি অসুস্থা বা আপনার বাবা জীবিত রয়েছে তিনি অসুস্থ বা আপনার বাবা মা তা তারা আপনাকে আপনার কাছে পেতে চায় তাদের প্রতি তাদের কিছু কাজকর্ম রয়েছে সেগুলো তারা আপনাকে দিয়ে করিয়ে নিতে চায় আপনি কি সেটি আগে করবেন নাকি জেহাদের ময়দানে যাবেন এই যে এইরকম সন্দেহপূর্ণ একটি জায়গা যেখানে আপনার কনফ্লিক্ট তৈরি হয়েছে সেই ক্ষেত্রে ওলামাইকার আমরা প্রায় সকলে বলেছেন যে পিতা মাতার প্রতি অনুগত থাকা তাদের কাছে থাকা তাদের প্রতি দায়িত্ব পালন করা এই সামষ্টিক দায়িত্ব পালন করার চেয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক বেশি জরুরি এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে এই জাতীয় যত কার্যকলাপ রয়েছে এবং এই জন্য তিনি মাম গাজালি রহেমউল্লাহ তিনি এই ব্যাখ্যা লম্বা ব্যাখ্যা দেওয়ার পরে তিনি এই কথাটি বলেছেন এবং তিনি অন্যত্র বলেছেন যে মান সাগালাহু নাফ যে ব্যক্তি তার ফরজ থেকে ভুলে ফরজ বাদ দিয়ে সে নফল নিয়ে ব্যস্ত থাকে সে হচ্ছে আসলে ধোকায় লিপ্ত ফরজ বাদ দিয়ে নফলে লিপ্ত থাকে আপনি দেখবেন আমাদের দেশে এরকম বহু লোক রয়েছে যারা ফরজের তো কোনো খবর নেই তারা নফল নিয়ে ব্যস্ত নফল নিয়ে ঝগড়া বিবাদ মারামারি ইত্যাদির মধ্যে তারা লিপ্ত রয়েছে তারা ব্যস্ত রয়েছে এইরকম ব্যক্তি সে হচ্ছে আসলে মাগরুরন সে হচ্ছে ধোকায় লিপ্ত কোন একজন ব্যক্তি হয়তো তার পিতামাতার প্রতি তার কোনো সম্পর্কই নাই পিতামাতার সাথে পিতামাতার সাথে তার কোনো ভালো আচরণই হয় না পিতামাতার সাথে সে প্রতি সময় খারাপ আচরণ করছে কিন্তু এই ব্যক্তি দেখবে না আবার নফল নামাজ নিয়ে বা নফল কাজ নিয়ে সে প্রচুর পরিমাণ ব্যস্ত রয়েছে নফল দায়িত্ব নিয়ে হয়তোবা সমাজের প্রতি সে বিশাল বয় দায়িত্ব পালন করছে হয়তোবা সে অমুকের অনমক দান করছে মানুষের সাথে খুব ভালো আচরণ করছে কিন্তু বাবা মার সাথে তার কোনো সম্পর্ক নেই এই জাতীয় ব্যক্তিরা তার হচ্ছে মাগরুন তার হচ্ছে ধোকায় নিমজ্জিত ওমান সাগালাহু ফারদহু আন নফলিহি বাহুয়া মা আর যে ব্যক্তি ফরজ আদায় করতে গিয়ে নফল আদায় করতে পারছে না আল্লাহ সুবহানুয়া তারা তাকে ক্ষমা করে দেবেন সে মাজুর সে ওজুর প্রাপ্ত তার অজুহাত রয়েছে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন অতএব এই জন্য ইমাম গাজালি রহমুল্লাহ তিনি যে মূল বক্তব্য আমাদেরকে দিয়েছেন সেই মূল বক্তব্যটি এই যে তার যার তার যে কথাটি আমরা বললাম এই কথাটি যাতে আমাদের মূল নীতি হয় পিতা মাতার সাথে আমাদের সদাচরণের ক্ষেত্রে প্রিয় দর্শক আমাদেরকে মনে রাখতে হবে যে ফর্জে কিফায়ামূলক যে সকল কার্যকলাপ রয়েছে এগুলোর উপর আমাদেরকে পিতামাতার প্রতি অনুগত থাকা তাদের আনুগত্য করা তাদের পাশে থাকা তাদের সাথে সদাচরণ করা তাদের সেবা শুশ্রূষা করা তাদের দায়িত্ব পালন করা এইগুলোকে প্রাধান্য দিতে হবে এক্সাম্পল হিসেবে যেমন আমরা কিছু ঘটনা বলছি প্রথমত হচ্ছে পিতামাতার প্রতি অনুগত থাকা এটিকে আমরা জিহাদের উপর প্রাধান্য দিতে হবে আল্লাহ রাস্তায় জিহাদের উপর প্রাধান্য দিতে হবে যদি আমাদের কখনো জিহাদের ডাক চলে আসে যেমন ইমাম হাকিম রাহিমুল্লাহ তার মুস্তাদাকে একটি হাদিস বর্ণনা করেছেন এটি হচ্ছে যে জাহামা রাজি আল্লাহ তালানহু তিনি রাসুলামের কাছে আসলেন এবং বলেন ইয়া রাসোল্লাহ ইন্নি উরিদ ইন্নি আরত্ত আন আকজুয়া আমি আপনার সাথে জিহাদে যেতে চাই ওয়াজি এতু আস্তা শিরুকা আমি এসেছি আপনার কাছে পরামর্শ পরামর্শ চাইতে যে আমি কি করবো রসলাম বললেন আলাকা ওয়ালিদা তোমার কি মা আছে তোমার কি মা জীবিত আছে তিনি বললেন নাম কলা তখন তিনি বললেন ইজাহাব ফালজিমহা যে যাও তুমি তোমার মায়ের পা ধরে থাকো মায়ের কাছে তুমি থাকো মায়ের পাশে থাকো ফা কারণ মায়ের পায়ের কাছেই তোমার জান্নাত তোমার জান্নাত জিহাদের ময়দান নয় তোমার জান্নাত হচ্ছে তোমার মা যেহেতু জীবিত তার পায়ের তলে তার পদতলেই তোমার জান্নাত অতএব তুমি তোমার মায়ের কাছে যাও সহি হাইনে বোখারে মুসলিমে আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ বর্ণনা করছেন যে আমি রাসুল্লাহ সাল্লাহ আসলামকে প্রশ্ন করলাম আইউল আমালি আহাব্বু আইন্দাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি তিনি বললেন আসলাত আলা ওয়াক্তিহা সময় মতো সালাত আদায় করা এবং দু নম্বরে আমি তাকে বললাম সুম্মাইউ তারপর কি তিনি বললেন বীররুল ওয়ালিদাইনি পিতামাতার প্রতি সদাচরণ করা এবং তিন নম্বর আমি প্রশ্ন করলাম ইয়ারসোল্লাহ তারপর কি তিনি বললেন আল জিহাদু ফিসাবিল্লাহ আল্লাহ রাস্তা জিহাদ তার মানে দ্বিতীয়ত হচ্ছে জিহা দ্বিতীয়ত হচ্ছে মাতার প্রতি অনুগত অনুগত থাকা তাদের প্রতি সদাচরণ করা দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এই জাতীয় অনেক হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি কিন্তু আমরা সেই বিস্তারিত আলোচনা এখানে যাচ্ছি না এই জায়গাটিতে আমরা দ্বিতীয় যে বিষয়টি আপনাদেরকে উল্লেখ করতে চাই তা হচ্ছে ইমাম মুসলিম রাহেমুল্লাহ ইমাম বোখারি তবে বর্ণাটি ইমাম মুসলিমের সেটি হচ্ছে যে আব্দুল ইবনে আমর ইবুল আসাদি আল্লাহ তারা বর্ণনা করছেন যে এক ব্যক্তি রাসুলের কাছে আসলেন এবং এসে বলেন ইয়া রাসুল্লাহ উবা ইউকা আল হিজরাতি ওয়াল জিহাদ আমি জিহাদ এবং হিজরাতের জন্য আপনার কাছে বায়াত করতে চাই রাসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন হাল্লাকে মিন ওয়ালিদাইকে আহাদুন হাইয়ুন তোমার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে তিনি বলেন নাম কিলাহুমা দুজনে জীবিত রয়েছেন রাসুলাম বললেন তখন ফতে তাগি আল আজরামিন আল্লাহে তাহলে তুমি কি আল্লাহর কাছ থেকে প্রতিদান চাও তুমি কি আল্লাহর কাছ থেকে প্রতিদান চাও তিনি বলেন হ্যাঁ আল্লাহর কাছে প্রতিদান চাওয়ার জন্যই তো আমি এসেছি যে আমি জিহাদ এবং হিজরাতে অংশগ্রহণ করতে আপনার কাছে অনুমতি চাইতে রাসুলাম তখন বলেন ফারজিয়া ইলা ওয়ালিদাইকা ফা আহসিন হুমা তাহলে তুমি যদি আল্লাহর কাছ থেকে প্রতিদান চাও তাহলে তোমার পিতামাতার কাছে ফিরে যাও এবং তাদের সাথে সদাচরণ করো তাদের সাথে ভালো আচরণ করো এটি হচ্ছে তোমার জন্য কাজ অতএব এর মাধ্যমে মূলত আমাদেরকে পিতামাতার প্রতি অনুগত থাকার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে প্রদান কামনা করতে ইমাম গাজালি রহমুল্লাহ এই ক্ষেত্রে লম্বা আলোচনা করেছেন তিনি বিস্তারিত এই সকল আমরা আগেও ইমাম গাজালি রহমুল্লাহ তার কথা আমরা বলেছি এখানে ইমাম গাজালী রহমুল্লাহ এই জায়গায় বিস্তারিত আলোচনা করে তিনি বলেছেন আকসারুল ওলামা আলা আন্না তো আতাল ওয়া আবওয়াইনে ওয়া জিবাতুন ফিসুভাত যে কথা আমরা আগেও বলেছি যে অধিকাংশ ওলামায়ের ক্যারামের মত হচ্ছে যে যে পিতামাতার আনুগত করা এই জাতীয় ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা হচ্ছে মানুষের জন্য ওয়াজিব ও ইল্লাম তাজিব ফিল হারাম ইল মাহাদ তবে হারাম কাজের ক্ষেত্রে পিতামাতাকে অনুগত তাদের আনুগত্য করা যাবে তবে শোভাত যেটার সন্দেহ রয়েছে আপনি জানেন না কাজটা আপনি যেটি করতে যাচ্ছেন সেটি কি হারাম আপনি জানেন না সে কাজটি কি হারাম বৈধ না অবৈধ এটি আপনি জানেন না যদি এমন কোনো সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে পিতামাতার অনুগত থাকা তাদের কথা অনুসারে চলা এটি হচ্ছে আমাদের জন্য দায়িত্ব এবং এই জন্যে যদি পিতামাতা ধরুন আপনার কোনো খাবারের প্রতি ডাকে আপনি জানেন না এই খাদ্যটিকে হারাল না হারাম তাহলে আলাইকা আমতা আকুলামা আহমা আপনি তাদের সাথে বসে বসে খাবেন কারণ আপনি জানেন না এটি মাতার তারা ডেকেছে আপনাকে তাদের সাথে খেতে আন্না তার কাশ্যভাতে ওয়ারাহুন কারণ শোভা মানে সন্দেহপূর্ণ কোনো কাজ এগুলোকে ত্যাগ করা এটি হচ্ছে তাকোয়ার কাজ এটি তাকোয়ার একটি দিক কিন্তু এনে হাতমুন কিন্তু পিতামাতার সন্তুষ্টি অর্জন করা এটি বাধ্যতামূলক একটি হচ্ছে তাকোয়ার কাজ এটি সৌন্দর্যের একটি প্রকাশ আরটি হচ্ছে বাধ্যতামূলক অর্থাৎ পিতামাতার অনুগত করা অনুগত থাকে বাধ্যতামূলক তাদের এমন কোনো খাবারই আপনাকে ডাকে যে খাবারটি আপনি জানেন জানেন না যে খাবারটি আসলে কি বৈধ কা অবৈধ তাহলেও সেটি আপনি খাবেন তাদের আহ্বানে সাড়া দিয়ে কারণ তাদের আহ্বানে সাড়া দেয়া আপনার জন্য ওয়া কাদা আলী কালাই সালাকান ফিরাফি মোবাহিন ইভেন না ফিলাতিন ইল্লাবি ইজনিহিমা যে তাদের অনুমতি ছাড়া আপনি কোনো মোবাহ কাজে বৈধ কাজে অথবা কোনো নফল কাজে সফর করতে পারবেন না ইভেন ওয়াল মুবাদারাতা ইলাল হজ্জি আল্লাহ হুয়া ফরদুল ইসলাম নাফলুন যে আপনি হজ করতে যাওয়া যেটি ইসলামে ফরজ কাজ আপনার উপর ফরজ কিন্তু যেহেতু এই কাজটি আপনি পরেও সম্পাদন করতে পারবেন পরে সম্পাদন করাও আপনার জন্য বৈধ অতএব এই জন্য পিতামাতা যদি আপনাকে নিষেধ করেন যে বাবা তুমি এবছর হজে যেও না বা মা তুমি এবছর হজে যেও না বা তুমি এবার যেও না তাহলে আপনার জন্য না যাওয়া হচ্ছে আপনার জন্য সেটি আপনার জন্য সেটি বাধ্যতামূলক কারণ হজ পরের বছর আপনি করতে পারবেন কিন্তু পিতামাতার এই ক্ষেত্রে তার কথা মানা আপনার জন্য ফর্জ ওয়াল খরুজ লি তলবিল এলমে নাফলুন এবং জ্ঞান অর্জন করার জন্য বিদ্যা অর্জন করার জন্য এটি আপনার জন্যে নফল এবং পিতামাতার অনুমতি নিয়েই আপনাকে এই কাজটি করতে হবে যদি ধরুন আপনি ইসলামের যেমন নামাজ বা রোজা বা ইসলামের আকিদা এই মৌলিক বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ এইটি ছাড়া যদি সাধারণ বিষয়ে আপনি আরও উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান সেক্ষেত্রে আপনার পিতামাতা অনুমতি না দিলে সেই কাজটি আপনার জন্য করা বৈধ নয় এটি ইমাম গাজাল রহমুল্লাহ তার এহিয়া ওলুমুদ্দিন গ্রন্থে এই লম্বা আলোচনা করেছেন ওয়ালাম ইয়াকুন ফি ফি বালাদি কামাই আল্লিমুক ওয়া কাযালিকা কামাই ইউসাল্লিমু ইবতিদা ফি ইয়াসলিমু ফি ইবতিদাআন ফি বালাদিন লাইসা লাহু মান ইউআল্লিমু শারআল ইসলাম ফা বিল হিজরাতে তবে যদি এরকম হয় যে তার এই দেশে তাকে দিনের মৌলিক বিষয়গুলো জানানোর মতো কোনো ব্যক্তি নেই তাহলে তিনি হিজরত করবেন এবং সেক্ষেত্রে তিনি তার পিতামাতাকেও যেতে বলবেন অথবা তাদের অনুমতি নিয়ে সেক্ষেত্রে তিনি যাবেন কারণ সেটি তার জন্য ফরজ আইন সেটি তার জন্য ফরজে আইন জ্ঞান অর্জন তাকে করতে হবে তাকে যদি সঠিক পথে চলতে হয় তো এই দুটো ফরজে আইন যদি কনফ্লিক্ট হয় তাহলে সেখানে আল্লাহর বাধ্যতা আল্লাহর অবাধ্য হওয়া যাবে না বরং আল্লাহর বাধ্য থেকে কাজ করতে হবে আর সেই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হবে যে দুই ফরজের মধ্যে সমন্বয় অর্থাৎ পিতামাতার প্রতি অনুগত থাকার ফরজ এবং আল্লাহর প্রতি দায়িত্ব পালন করার ফরজ এই দুটোর মধ্যে সমন্বয় করতে হবে যেমন আমরা বললাম যে হজ এটি করে আল্লাহর প্রতি দায়িত্ব পালনের ফরজ আর পিতামাতা নিষেধ করেছেন সেটিও একটি ফরজ এই দুটো ফরজের মধ্যে আপনি কিভাবে সমন্বয় করবেন আপনি বাবা মাকে বলবেন ঠিক আছে আপনাদের কথা শুনে আমি এবার গেলাম না তবে আগামী বছর আমি যাব এভাবে তার কাছ থেকে আপনি অনুমতি নিয়ে রাখবেন এভাবে সমন্বয় সাধন করবেন প্রিয় দর্শক দ্বিতীয়ত যে বিষয়টি বলতে চাই দ্বিতীয় এই ক্ষেত্রে তা হচ্ছে পিতামাতার অনুগত থাকা স্ত্রীর অনুগত থাকা এবং এবং বন্ধু বান্ধবের উপরে প্রাধান্য দিতে পিতামাতার প্রতি অনুগত থাকে বন্ধু বান্ধব এবং স্ত্রীর উপর প্রাধান্য প্রদান করতে হবে সোভান আল্লাহ হামদি খুবই গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন ইমাম তিরমিদিতে হাদিসটি এসছে যে আলী রাজি আল্লাহ তালন তিনি হাদিসটি বর্ণনা করছেন সুনাম বলেছেন ইজা ফালাত উম্মাতি খামসা আশারাত খাসলাতান হাল্লা বিহাল বেলাউ আমার উম্মা যদি পনেরোটি কাজ করে তাহলে বিপদ তাদের উপর এসে পড়বে পনেরোটি কাজ যদি করে তোমাদের প্রথম হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যদি তার মায়ের তার স্ত্রীর অনুগত হয় কিন্তু তার মায়ের অবাধ্য স্ত্রীর কথা শুনে মায়ের কথা শুনে না আর তার বন্ধুর প্রতি সে ভালো কথা বলে ভালো আচরণ করে কিন্তু বাবার সাথে সে খুবই রুক্ষ আচরণ রূঢ় আচরণ খুবই কঠ খুবই কঠোরভাবে কথা বলে খুবই কঠিনভাবে কথা বলে বাবার সাথে কিন্তু বন্ধুর সাথে খুবই কোমলভাবে সুন্দরভাবে কথা বলে এই যদিও কোনো অবস্থা যদি হয় তাহলে এই উম্মার উপর বালা পতিত হবে বিপদ আপতিত হবে আমরা মনে হয় সেই রকম একটি সময়ে উপনীত হয়েছি যখন আমরা দেখি যে বন্ধুর সাথে ভালো সম্পর্ক কিন্তু বাবার সাথে খুবই খারাপ সম্পর্ক বাবার সাথে চিল্লিয়ে চেঁচিয়ে কথা বলে কিন্তু বন্ধুর সাথে খুবই কোমল ভাষায় কথা বলে খুবই সুন্দরভাবে কথা বলে আমরা যখন দেখি স্ত্রীর সাথে খুবই কোমল আচরণ করে কিন্তু মায়ের সাথে ভালো সম্পর্কই রাখে না স্ত্রীর কথা অনুসারে চলে মায়ের দিকে ভ্রুক্ষেপী করে না স্ত্রী অসন্তুষ্ট হবে এই জন্য মায়ের সাথে মায়ের খোঁজ খবর রাখে না এইরকম একটি পরিস্থিতিকে এসে আমরা পড়িনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কতটা দূরদর্শী তিনি পনেরো শত বছর আগে এই পরিস্থিতির কথা আমাদেরকে বলে গিয়েছেন প্রিয় দর্শক হজরত আয়সারদি আল্লাহ তারা তিনি বর্ণনা করছেন যে আমি রাসুল্লাহ সাল্লামকে একবার প্রশ্ন করলাম আইয়ুন্নাসি আজম হাকান আল মার একজন নারীর উপর সবচেয়ে বেশি অধিকার কার একজন নারীর উপর আমরা তো পুরুষের কথা বললাম এতক্ষণ আয়সারাজ্লাহ তিনি বর্ণনা করছেন ইমাম আহমদ আন্নাসাই ইমাম হাকিম তারা এই হাদিসটি বর্ণনা করেছেন আয়সারদ বললেন ইয়া রাসুল্লাহ নারীর উপর সবচেয়ে বেশি অধিকার কার তিনি বললেন যাও জুহা কুলতু তার স্বামী তার স্বামীর সবচেয়ে বেশি অধিকার অর্থাৎ একজন নারী তার স্বামীর সবচেয়ে বেশি অনুগত থাকবে তার প্রতি সবচেয়ে বেশি সদাচরণ করবে তারপর আমি বললাম ফাহাদার রাজুলি তবে পুরুষের উপর তাহলে পুরুষের উপর কি তিনি বললেন উম্মাহ তার মায়ের সোহান আল্লাহ হামদি একজন পুরুষের দায়িত্ব হচ্ছে মায়ের প্রতি অনুগত থাকা আর একজন নারীর দায়িত্ব হচ্ছে তার স্বামীর প্রতি অনুগত অনুগত থাকা তার স্বামীর সাথে ভালো আচরণ করা দেখুন তাহলে আমরা যদি মায়ের প্রতি অনুগত থাকি তার মানে হচ্ছে পৃথিবীর সকল নারীর প্রতি কিন্তু কোনো না কোনোভাবে পুরুষরা বিভিন্নভাবে অনুগত থাকে আর পৃথিবীর সকল নারীরা আবার তাদের স্বামীর প্রতি অনুগত থাকা তার মানে হচ্ছে কোনো না কোনোভাবে তারা পুরুষদের প্রতি অনুগত থাকছে এরকম একটি ব্যালেন্সড লাইফ একটা সমাজ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বিনির্মাণ করে দিয়ে গিয়েছেন মায়ের উপর এবং স্ত্রীকে প্রাধান্য দেওয়া যাবে না বা স্ত্রীর উপর এবং এবং বন্ধু বান্ধবের উপর মাকে প্রাধান্য দিতে হবে বাবাকে প্রাধান্য দিতে হবে দু নম্বরে আমরা তৃতীয়ত যে বিষয়টি উল্লেখ করতে চাই তা হচ্ছে হজ এর উপর বাবা আমাকে প্রাধান্য দিতে হবে আপনি হজ করবেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন আবহরদি আল্লাহ তিনি বলছেন এমাম বুখারি এবং মুসলিম হাজিসটি বর্ণনা করেছেন যে লীল আব্দুল মামলুকি আল মুসলিহে আজরানে একজন কৃতদাস যে সৎকর্মশীল তার জন্য ডাবল পুরস্কার ইমাম হজরত আবহরদি আল্লাহ তিনি বলছেন ওয়াল্লাদি নাফসু আবি হোরায় রাতাবিয়াদিহি যার হাতে আবু হরার প্রাণ সেই সত্তার কসম করে বলছি লাউল্লাউল জিহাদু ফি সাবিল্লাহ যদি আল্লাহর রাস্তায় জিহাদের প্রশ্ন না থাকতো ওয়াল হজ এবং হজের প্রশ্ন না থাকতো অবিরু উমনি এবং আমার মায়ের প্রতি অনুগত থাকার প্রশ্ন যদি না থাকতো লা আহবাবতু আন আমুতা ও আনা মামলুকুন তাহলে আমি চাইতাম যে আমি কৃতদাস অবস্থায় মারা যাই কিন্তু কৃতদাস অবস্থায় যদি আমি থাকি তাহলে আমি হজ করতে পারবো না তাহলে আমি জিহাদ করতে পারবো না আমার মায়ের প্রতি আমি অনুগত থাকতে পারবো না এই জন্যে নয় এই জন্য আমি সেটি চাইনি না হলে আমি চাইতাম যে আমার এই কাজগুলো আমি আমি আমি কৃতদাস হয়ে মারা যাই এবং ভালো কৃতদাস হয়ে তিনি এরপরে তিনি বললেন বুখারি এবং মুসলিম হাদিসটি ইমাম তিরমিজ রহমুল্লাহ এই হাদিসের আরেকটু অতিরিক্ত বর্ণনা তিনি করলেন যে ওয়ালাম ইয়াহুজ আবু হরারা হাত্তা মাতাত উম্মু সোভানুল্লাহ বেহামদি আবু হরায়রা তার মায়ের ইন্তেকাল হওয়ার আগে আর হজ করেননি তার মায়ের ইন্তেকাল মৃত্যুর আগ পর্যন্ত তিনি হজ করেননি কারণ হচ্ছে কি কার মোবা আলাগাতান ফি ইকরামি উম্মিহি তার মায়ের অনুগত থাকার মায়ের প্রতি সদাচরণ করা মায়ের খেদমত করা এই কারণে তিনি একটি মুহূর্ত তিনি অন্য জায়গায় যাননি ইভেন তিনি খেদমত তার মায়ের সাথে থাকার জন্য তিনি হজ করতে পর্যন্ত যাননি হজরত আবু হররাদে আল্লাহ তালন যদি এটি করে থাকেন তাহলে আমাদের করণীয় কি প্রিয় দর্শক এরপর আমি চতুর্থ যে মূলনীতিটি বলতে চাই তা হচ্ছে যে আমাদের রাসুল ইসলামের কবর জেয়ারতের পূর্বে কবর জেয়ারতের উপরও কিন্তু পিতামাতার সদাচরণ করাকে আমাদের প্রাধান্য দিতে হবে এবং ওয়াইস আল কারণী রাহেমাহুল্লাহ যার ব্যাপারে রাসুল ইসলাম বলেছেন হজরত ওমর এবং আলীকে লক্ষ্য করে যে ওমর আলী তোমরা যদি ওয়াইস আল কারণীকে পাও তাহলে তোমরা তার কাছে ক্ষমা চাইবে তার কাছে বলবে যে তোমাদের জন্য যাতে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে সে যদি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চায় তাহলে তোমাদের আল্লাহ আল্লাহ সুবহান তারা ক্ষমা করে দেবেন এবং তার ব্যাপারে তিনি রাসুসলাম বললেন যে লাহু ওয়ালেদাতুন হুয়া বিহা বারুন যে তার মা এই যে ওয়াইস আল কারানি তার এত মর্যাদা কেন যে ওমরের মতো ব্যক্তিকে রাসুসলাম বললেন যে ওয়াইস কারানিকে পেলে তো তার কাছে তোমাদের জন্য তার কাছে প্রার্থনা করবে তার কাছে চাইবে তোমাদের জন্য যাতে সে আল্লাহর কাছে ক্ষমা চায় কারণ হচ্ছে তার মা ছিল সেই মায়ের প্রতি সে ছিল খুবই সদাচরণশীল খুবই অনুগত এবং আনুগত্যশীল অনুগ্রহশীল ছিল লাউ আকসাম আল্লাহ এই ওয়াইসাল কারণে যদি আল্লাহর নাম করে কোনো শপথ করে তাহলে আল্লাহ সুবাহান তার পক্ষ থেকে সেই শপথটি পূর্ণ করে দেবেন এমন সিচুয়েশন তৈরি করে দেবেন যে তিনি সেই শপথ পূর্ণ করতে পারবেন অতএব এই জন্যে তিনি ওমর এবং আলীকে লক্ষ্য করে বললেন ফাইন ইস্তা তা তাই ইস্তাক ফেরালাক যদি তোমরা পারো সুযোগ পাও যে এই ওয়াইসাল কার্নিকে দিয়ে তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে নেবে তাহলে সেটি তোমরা করো এবং ওমর আদি আল্লাহ তালানু ওয়াইসাল কার্নির জন্য সেই যে অপেক্ষায় থাকতেন যে কবে ওয়াইসাল কার্নি আসে হজ করতে তিনি বারবার জিজ্ঞেস করতেন যে নজ থেকে যে কেউ কেউ এসছে কিনা যে মুরাদ গুত্র থেকে কারণ থেকে কেউ আসছে কিনা যখন সর্বশেষ তিনি ওয়াইসাল কার্নিকে পেয়েছেন তখন ওয়াইসাল কার্নিকে তিনি রাসুলের হাদিসটি বর্ণনা করে বললেন আমার জন্য আমাদের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এবং ওয়াইসাল কার্নি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এই যে ওয়াইসাল কার্নি এতটা এতটা মর্যাদার কেন মালিক হলেন শুধুমাত্র মায়ের প্রতি অনুগত থাকার কারণে মায়ের প্রতি আনুগত্যশীল থাকার কারণে তো প্রিয় দর্শক এই হচ্ছে মূল বিষয় আমরা মায়ের প্রতি অনুগত থাকা বা পিতামাতার প্রতি আনুগত্যশীল থাকার ক্ষেত্রে আমরা আলোচনা করেছি যে ফার্জে ফায়ার উপর এটিকে প্রাধান্য প্রদান করতে হবে আমরা ইনশাল্লাহ এই আলোচনা আজকে শেষ করতে পারিনি আগামী পর্বে আলোচনা করব সে আলোচনা ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় হাজামা আইন্দি আহমদুল্লাহ ও উদ্দান আহমদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত Hmm.